একদিন পর নিজের রুমে বসে ভাবনার অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে নাইমা দর্শনের পাশাপাশি মনোবিজ্ঞানেরও ছাত্রী সে এ বিষয়ে প্রচুর বই পুস্তকও পড়েছে সে হিসাবে স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে ব্যাকুল হয়ে উঠেছে কোনোভাবেই স্বপ্নটা ভুলতে পারছে না স্বপ্নের মধ্যে যেভাবে সে লজ্জিত ও অপমানিত হয়েছে তা তাকে ভাবিয়ে তুলেছে অনেক চিন্তাভাবনার পর স্বপ্নের পুরো ব্যাখ্যা সে প্রায় পেয়ে গেছে কিন্তু বস্ত্রহীন থাকার ব্যাখ্যা সে এখনও পায়নি নিজেকে এ বলে সান্ত্বনা দিল যে এর সম্পর্ক শৈশবের কোনো ঘটনার সাথে হয়তো হতে পারে এমন সময় আমিনা বেগম রুমে প্রবেশ করলেন নাইমাকে উদ্দেশ্য করে বললেন মা আমাকে একটু বাইরে যেতে হচ্ছে তোমার জন্য কিছু কেনাকাটা রয়েছে তুমি একটু চা বানিয়ে তোমার নানা রুমে নিয়ে যাও আবদুল্লাহ এসেছে আবদুল্লার কথা শুনে নাইমার চেহারায় আধার নেমে এলো বিরক্তির স্বরে বলল এ মোল্লা তো দেখছি একদিন পরপরই চলে আসেন সে নিজে আসে না তোমার নানা ওকে ডাকেন দুজন মিলে কোরআন পড়েন আল্লাহর নাম নিলে ঘরে বরকত হয় তুমি চা না বানালে নাই আমি বানিয়ে দিচ্ছি জবাবে নাইমা বলল ঠিক আছে মা আমি বানিয়ে দিচ্ছি আপনি যান আমিরা বেগম চলে গেলে কিছুক্ষণ সেখানে বসে রইল নাইমা এরপর অনিচ্ছা সত্ত্বেও রান্নাঘরে গেল নাইমা কিছুক্ষণ পর চায়ের ট্রে হাতে নানা রুমে ঢুকল একটি টেবিলের সামনে দুজন বসে আছে দরজার দিকে পিট করে টেবিলের উপর কোরআন শরীফ রাখা রুমে ঢুকতে নাইমা শুনতে পায় ইসমাইল সাহেব বলছেন সুরা আরাফে যে তাকোয়ার পোশাকের কথা বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য কি পোশাকের কথা শুনে চমকে ওঠে নাইমা নীরবে তাদের আলোচনা শুনতে থাকে আবদুল্লাহ বলছিল এটা হলো আত্মা বা রুহের পোশাক মানুষের ব্যক্তিত্বের পোশাক আমরা যেভাবে পোশাক পরে আমাদের দেহ ঢেকে নিই তেমনিভাবে মানুষ আত্মা বা রুহ তার ব্যক্তিত্ব যেটা বর্তমান মনোবিজ্ঞানে সেলফ বলা হয় তা কোয়া হল তার পোশাক এরপর মনোবিজ্ঞান জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সিগমন্ড ফ্রয়েডের উদ্ধৃতি দিয়ে বলেন কিংবা ফ্রয়েড যেভাবে anatomy of the mental personality বইতে এর আলোচনা করেছেন যে এটা হলো মস্তিষ্কের সেই অংশ যেটাকে ইগো বলা হয় এটাই মানুষের প্রকৃত ব্যক্তিত্ব এটার পোশাক প্রয়োজন হয় জীবনে এই প্রথম কোনো ধর্মীয় ব্যক্তির মুখে ফ্রয়েডের নাম এবং তার কাজের উদ্ধৃতি শুনল নাইমা সে নীরবে শুনে গেল সুরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করছেন মানুষের শরীর ঢাকার জন্য তিনি পোশাক দান করেছেন এর সঙ্গে সঙ্গে তিনি মানুষকে তার অস্তিত্ব এবং ভালোমন্দ বোঝার শক্তি দান করেছেন সেটাকে যদি ওহির আলোকে বাস্তবায়ন করা হয় তাহলে তাকোয়ার সে পোশাক অস্তিত্বে আসবে যা মানুষের ওই সেলফ বা উলঙ্গ হওয়া থেকে বাঁচিয়ে রাখে এই সেলফ বা ভেতরের মনুষ্যত্বটি বাইরের মানুষ থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই সেটার পোশাকও বেশি গুরুত্বপূর্ণ এই তাকোয়াই কিংবা বলা যেতে পারে নেকি ও পরহেজকারী সেই পোশাক যেটাকে আল্লাহ অন্য সব পোশাক থেকে শ্রেষ্ঠ বলেছেন আল্লাহকে হাজির নাজির জেনে পাপ থেকে বেঁচে থাকার নামই তাকুয়া কিন্তু বেশিরভাগ মানুষ নিজের ব্যাহ্যিক পোশাক ও সাজসজ্জার দিকে পুরোপুরি মনোযোগ দিয়ে তাকুয়ার পোশাকের প্রতি এমন বেপরোয়া হয়ে পড়ে যে আল্লাহর নিকট সে যেন পুরোপুরি উলঙ্গ ও নির্লজ্জ এই বাক্যটি শোনার পর নাইমার মনে হলো যেন কেউ তার গালে একটি কোষের চড় লাগিয়েছে লজ্জায় লাল হয়ে গিয়েছে ওর গোলাপি গাল আর নীরব থাকা তার জন্য সম্ভব নয় সামনে এগিয়ে বলল নানা চা নিন স্বভাবত সে আবদুল্লাহকে সালাম করেনি আবদুল্লাহ তার দিকে চোখ তুলে তাকায়নি টেবিলের উপর ট্রে রেখে সে প্রথমে তার নানাকে চা দিল তিনি চিনি ছাড়াই চা পান করেন তারপর বিরক্তিস্বরে আবদুল্লাহকে জিজ্ঞেস করল চিনি কি পরিমাণ দেব এক চামচ আবদুল্লাহ স্বাভাবিকভাবে জবাব দিল তার চোখ কোরআন শরীফের উপর চাঁদিয়া নাইমা চলে যাওয়ার কথা কিন্তু যায়নি তার মনে হল কিছুক্ষণ আগে আবদুল্লার হাতে সে যে অপমান হয়েছে সেটার জন্য আবদুল্লাকে লজ্জা দিতেই হবে জিজ্ঞাসা করল শুনেছি আপনি নিয়মতান্ত্রিকভাবে দিন শিখছেন জি যতটা সম্ভব সংক্ষেপে জবাব দিল আবদুল্লাহ আমার একটা প্রশ্নের জবাব দেবেন চোদ্দ শত বছরের পুরনো একটি বই যেটা আউট অফ ডেট হয়ে গেছে নিজের বিবেক ও দৃষ্টিভঙ্গিকে সেটার অনুগত করে ভাবতে যাওয়ার দরকার আছে কি আবদুল্লাহ সম্ভবত নাইমার সাথে কথা বলতে ইচ্ছুক নয় তাই সংক্ষেপে জবাব দিল কারণ এটা আল্লাহর কালাম আর তাই স্থান ও কালের ঊর্ধ্বে কি করে বুঝব যে এটা আল্লাহর কালাম আর কোনো প্রমাণ ছাড়া এটাকে আল্লাহর কালাম মনে করে সেটা নিয়ে গবেষণা করা এটাও তো ঠিক নয় জ্ঞান ও যুক্তির পরিপন্থী কাজ এটা বিতর্কের জন্য নাইমা পুরোপুরি প্রস্তুত ইসমাইল সাহেব বুঝে গেছেন নাইমা তার প্রশ্নের ঝুলি খুলে বসেছে এখন একটা একটা করে প্রশ্ন করতেই থাকবে যেগুলোর জবাব সাধারণ লোকজন দিতে পারেনি এইসব জবাব দিতে গিয়ে প্রত্যুত্তরে বেশিরভাগ সময় শুনতে হয়েছে কুফুর এবং গোমরাহির অভিযোগ কিংবা অযৌক্তিক ও দুর্বল দলিল প্রথমটির কারণে ধর্মের প্রতি নাইমার বিতৃষ্ণা বেড়ে যেত আর দ্বিতীয় কারণ সাহস তাই আবদুল্লার সামনে অপমান থেকে বাঁচার জন্য তাদের কথোপকথনে হস্তক্ষেপ করতে হলো ইসমাইল সাহেবকে বললেন নানু ভাই এই প্রশ্ন আমাদের মুসলমানদের করা উচিত নয় কারণ আমরা কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করি এই বিশ্বাসের আলোকেই কোরআন বোঝা উচিত নানা যান এই কথাটায় অমুসলমানরাও কিন্তু তাদের কিতাবের ব্যাপারে বলেন দেখুন ইসাই ধর্মের প্রসিদ্ধ আলেম সেন্ট আনসালম বলেন প্রথমে আমি বিশ্বাস রাখি এরপর তা বুঝি প্রথমে বুঝে পরে বিশ্বাস করাটা আমার পছন্দ নয় তাহলে বলুন আপনার মধ্যে আরেকজন ঈশাইয়ের মধ্যে পার্থক্যটা কোথায় নাতিন তার জ্ঞান ও গবেষণার আলোকে নানাকে কাত করে ছাড়ল তার কাছে বলার কিছুই নেই কিন্তু আবদুল্লাহ ভাবল তার সামনে নাইমা নয় একজন সাধারণ মুসলমান উপস্থিত যে দিন শিখতে চায় তাই সে আলোচনা করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে ইসমাইল সাহেবের দিকে তাকিয়ে বলল আপনি অনুমতি দিলে আমি কিছু বলতে পারি এরপর তার জবাবের অপেক্ষা না করে বলল দেখুন কমপক্ষে আমি আপনার সাথে একমত আর আপনার প্রশ্নটিকেও যথার্থ মনে করি স্বয়ং আল্লাহ তালাও আপনার প্রশ্নকে যথার্থ মনে করেন তাই তিনি পবিত্র কোরআনে বিস্তারিতভাবে এর জবাব দিয়েছেন তার সব কথাই তো মানব বিবেককে লক্ষ্য করে কাফিররাই তো যুক্তি ও বিবেক বাদ দিয়ে গোড়ামির পথ ধরেছিল তাই আপনি নিশ্চিন্ত থাকুন আপনার প্রশ্ন যথার্থ এর যৌক্তিক জবাব পাওয়ার অধিকার আপনার আছে জীবনে প্রথমবার নাইমা জানল আল্লাহ তালা হুকুম চালানো ছাড়া প্রশ্নের জবাবও দেন মানুষদের বুঝানো আবদুল্লাহ বলে চলল দেখুন কোরআন মাজিদ সে মহান ব্যক্তির উপর নাজিল হয়েছে যিনি ঐতিহাসিকভাবে সার্বিক বিবেচনায় সবার পরিচিত সবার কাছে গ্রহণযোগ্য নবতের দাবি করার আগে যদিও তিনি অসাধারণ চারিত্রিক গুণের অধিকারী ছিলেন কিন্তু ধর্মীয় কোনো ব্যক্তিত্ব ছিলেন না তিনি একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন যার ধর্মীয় কোনো মূল্যায়ন ছিল না একটু থেমে আবদুল্লাহ আবার বলতে শুরু করল এর মধ্যে তিনি একদিন নবত দাবি করেন তার উপর কোরআন নাজিল হয় এই কোরআনে শুধু আল্লাহর একত্ববাদ ও পরকালের দাওয়াতি নয় বরং আরব ও অনারব সব ধর্মীয় প্রথার আলোচনাও হয় প্রশ্ন হল তিনি হঠাৎ এই সব কিভাবে জানলেন মজার ব্যাপার হল তার এসব কথায় পরবর্তী সময় কোনো রূপ পরিবর্তন ঘটেনি আপনি কোনো চিন্তাবিদ বা মহাজ্ঞানী জীবনী দেখুন দেখতে পাবেন তার চিন্তা ও জ্ঞানের মধ্যে সব সময় বিবর্তন ঘটেছে তিনি প্রথমে কিছু শেখেন এরপর তিনি তার শেখা অনেক কিছু প্রত্যাখ্যান করেন নতুন মত গ্রহণ করেন এরপর দুনিয়ার সামনে নিজের মত পেশ করেন এরপরও তার মতে বিবর্তন ঘটতে থাকে সক্রেটিস প্লেটো এবং অ্যারিস্টটল থেকে নিয়ে ডিকার্ট কান্ট হেগেল পর্যন্ত ওয়েটে এবং শেক্সপিয়ার থেকে গালিব ও ইকবাল এমন কেউ নেই যে তার চিন্তাভাবনা ও মতামতে পরিবর্তন না করে দুনিয়ার সামনে তা পেশ করতে পেরেছেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম একমাত্র ব্যক্তিত্ব যিনি তাদের সবার ব্যতিক্রম বিষয়টি বোঝার জন্য একটি ধর্মীয় উদাহরণ দিই তাহলে সহজেই বোঝা যাবে বলে আবদুল্লাহ আবার বলল আমাদের যুগে এক ব্যক্তি নবী হওয়ার দাবি করে তুমি সম্ভবত মির্জা গোলাম আহমদ গাদিয়ানের কথা বলছ বিষয়টি সহজ করার জন্য জিজ্ঞাসা করলেন ইসমাইল সাহেব জি হ্যাঁ তার দিকে আমি ইঙ্গিত করছি কিন্তু দেখুন তার পুরো জীবন আমাদের সামনে সে প্রচলিত অর্থে উচ্চশিক্ষিত মানুষ ছিল ধর্মের সব রীতিনীতি সম্বন্ধে তার জানা ছিল তা নিয়ে তর্ক বিতর্কও করত তার চিন্তাভাবনার মধ্যে বিবর্তনও ঘটেছে এমনকি বৈপরীত্যও আছে সে যদি সত্যিকার নবী হতো তাহলে কখনো এমনটা হতো না কারণ নবীর কথা হলো আল্লাহর কথা তাতে কোনো বিবর্তন ঘটতে পারে না বৈপরীত্য থাকতেই পারে না এ পর্যায়ে একটা ছোট্ট টিকা ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণকারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যানবীর দাবিদার হিসেবে একজন নিকৃষ্ট কাফের এবং আহমাদিয়া মুসলিম জামাত পরিচয়ধারী তার অনুসারীরাও মুসলমান নয় কারণ তারা শেষ নবী হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বিশ্বাস করে না অথচ এমন বিশ্বাস পোষণ করা ইমানের অবিচ্ছেদ্য অংশ একজন মুসলমানের জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে শেষ নবী বিশ্বাস করা এবং যারা তার পরিবর্তে অন্য কাউকে নবী মনে কিংবা প্রচার করে তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা ইমানের দাবিও বটে এ টিকাটি উদ্ধৃত করেছেন অনুবাদক পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কথা ভাবুন তার কথা সত্যতা এর থেকেই প্রমাণ হয় যে নবয়াত দাবি করার আগে তিনি ধর্ম সম্বন্ধে একদম জ্ঞানশূন্য ছিলেন এই শূন্যতা থেকেই তিনি তার কথা শুরু করেছেন আর যা বলেছেন তা আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি যে দাওয়াত তিনি দিয়েছেন শেষ পর্যন্ত তার মধ্যে কোনোরূপ বিবর্তনা আসেনি বৈপরীত্যও দেখা দেয়নি এটা একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব নীরবে শুনে যাচ্ছিল নাইমা তার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছিল সে আরও জানতে ইচ্ছুক তাই আবদুল্লাহ বলা শুরু করল সবচেয়ে বড় কথা হল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন সম্পূর্ণ একা এবং অসহায় যার বিরুদ্ধে নিজ গোত্র পুরো আরব সর্দাররা উঠে পড়ে লাগে তিনি তাদের আকিদা বিশ্বাসের সমালোচনা করে ক্ষান্ত হননি বরং তিনি এত বড় দাবি করে বসেন যা সাধারণ কোনো ব্যক্তি করতে পারে না প্রথম দিনই তিনি এ বলে নিজের কথা শুরু করলেন যে ব্যক্তি আমার কথা মেনে নিবে সে বেঁচে যাবে আর অন্যরা খোদা নাফারমানের অপরাধে শাস্তি পেয়ে ধ্বংস হয়ে যাবে আর যারা আমার কথা মানবে তাদের পৃথিবীতে রাজত্ব দেয়া হবে এ ধরনের দাবি হয়তো কোনো পাগল করতে পারে কিংবা কোনো সত্য রসুল তিনি ছিলেন সত্য রসুল এই কারণে যখন তিনি ইন্তেকাল করেন তখন তার অনুসারীরা ছিলেন আরবের শাসক আর অবাধ্যরা ততদিনে ধ্বংস হয়ে যায় শুধু তাই নয় ভবিষ্যতের ঘটনার ব্যাপারেও তিনি ততটাই ভবিষ্যৎবাণী করতেন মুহূর্তের জন্য থামল আবদুল্লাহ টেবিল থেকে কোরআন হাতে নিয়ে বলল এই ভবিষ্যৎবাণী সমূহ এখনও এই কিতাবে রয়েছে আর এখন এটা ইতিহাসের অনস্বীকার্য অংশ হয়ে গেছে উদাহরণ হিসাবে একটা বলুন নাইমা জিজ্ঞেস করল একটা নয় অনেকগুলো আছে যেমন সেকালের এক বিশ্বযুদ্ধে রোমানরা একতরফা পরাস্ত হচ্ছিল তাদের পরাজয়ের ওই সময় কোরআন ভবিষ্যৎবাণী করল কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয় লাভ করবে হয়েছেও তাই তদ্রূপ ইসলাম গ্রহণের কারণে মক্কায় যখন মুসলমানরা কাফেরদের অত্যাচারের শিকার হচ্ছিল তখন পবিত্র কোরআন এ ভবিষ্যৎবাণী করেছিল এই সব জালেম কাফেররা যদি তাদের অত্যাচার হতে বিরত না হয় এবং রসুল সাল্লাহ আলহাসাল্লাম ও তার সাহাবিদের এ মাটি থেকে বের করতে চেষ্টা করে তাহলে অতি শীঘ্রই এদেরকে এ দেশ থেকে বের করে দেওয়া হবে আরেকটি ভবিষ্যৎবাণী বরং ওয়াদা করা হয়েছিল এ রসুলের উপর যারা ইমান আনবে তাদেরকে ক্ষমতা দেয়া হবে কয়েক বছরের মধ্যে তা হয়েছে এবং ইমানদারা অলৌকিকভাবে দুনিয়ার একক সুপার পাওয়ারে প্রতিষ্ঠিত হয়েছে আবার ঠিক তখন যখন মুসলমানরা দুর্বল ও হীন অবস্থায় ছিল ভবিষ্যৎবাণী করা হয়েছিল মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে এবং তৎকালীন ফেরাউন তথা আবু জাহাল ও তার সঙ্গীরা ধ্বংস ও বরবাদ হয়ে যাবে কয়েক বছরের মধ্যে তা বাস্তবায়ন হয়েছে এবং সত্য প্রকাশ পেয়েছে প্রথমবারের মতো সোহাগিনী নাতনিকে পরাস্ত হতে দেখে ইসমাইল সাহেবের চেহারায় আনন্দের ঝিলিক খেলে গেল কোরআনের সর্বপ্রথম সম্বোধিত ব্যক্তিবর্গ ছিল মক্কার মুশরিকরা কাব্য ও সাহিত্যের রাজমুকুর তাদের মাথায় শোভা পাচ্ছিল পবিত্র কোরআন তাদের চ্যালেঞ্জ করে বলেছিল তোমরা যদি মনে করো এ কোরআন নবীন নিজের বানানো তাহলে তোমরাও সেরূপ বানিয়ে আনো বলার দরকার নেই এ নবী কোনো কবি ছিলেন না বা কাব্যের প্রতি তার কোনোরূপ আকর্ষণ বোধও ছিল না কিংবা কোনো কবিতাও তার মুখস্থ ছিল না কিন্তু কাফের রসুল সাল্লাহ আলাইহসাল্লামকে মিথ্যাবাদী পাগল কবি এবং জাদুকর বলেছে তার অনুসারীদের উপর অত্যাচার চালিয়েছে তাদের সাথে যুদ্ধ করেছে কিন্তু এই চ্যালেঞ্জের জবাব দিতে পারেনি এখন আপনিই বলুন এ মহান ব্যক্তিকে রসুল হিসাবে মানতে কিভাবে অস্বীকার করবেন কিভাবে কোরআনকে আল্লাহর কালাম মানবেন না নাইমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কথাটা সঠিকভাবে বুঝেছে আবদুল্লার জায়গায় অন্য কেউ হলে এ যুক্তিসঙ্গত কথা মেনেও নিত নাইমা কিন্তু আবদুল্লার সামনে এ সত্যকে স্বীকার করা মানে নিজের পরাজয় মেনে নেয়া আমিত্বের পরাজয় স্বীকার করা এটা তার পক্ষে সম্ভব নয় আমিত্বের বেড়াজালে আটক ব্যক্তি যুক্তির গণ্ডি থেকে বেরিয়ে যায় এই ধরনের লোক আলোচনার এক ময়দানে পরাজয়ের গন্ধ পেলে পরাজয় স্বীকার না করে ভোল পাল্টে আরেক ময়দানে চলে যায় নাইমা এটা আর নাম রেখেছে মৌলভিয়ানা কৌশল কিন্তু এখন নাইমাও এ মৌলভিয়ানা কৌশলেই ধরা খেল আবদুল্লার আলোচনা জবাবে সে বলল আপনার কথাগুলো যদি সঠিক হয় তাহলে এটা কাকতালীয় ঘটনা বই কিছুই নাই আসল কথা হলো যে অন্যায় অত্যাচারের মধ্যে দুনিয়া চলছে তা দেখার পর কোনো অনুভূতিশীল ব্যক্তি খোদার উপর বিশ্বাস রাখতে পারে না খোদাকে মান্য করা ছিল প্রি মডার্নিজমের একটি রূপক কল্পনা মাত্র যখন মানব জীবনের ভিত্তি ছিল বিশ্বাসের উপর আধুনিক যুগে যেখানে যুক্তি ও বিবেককে প্রধান চালিকা শক্তি ধরা হয় সেই কল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান হয়ে গেছে আমরা এখন আধুনিক যুগে বাস করছি এখন আমরা কারো আবেগের প্রতি শ্রদ্ধা দেখিয়ে খোদা ও ধর্মকে মেনে নিতে পারি না কিন্তু সবার জানা কথা খোদায় বিশ্বাস একটি অবজ্ঞানিক কল্পনা মাত্র অনেক দিন হল খোদার অস্তিত্ব যৌক্তিকভাবে শেষ হয়ে গেছে বিজ্ঞানের জগতে এখন খোদাকে মেনে নিয়ে কোনো গবেষণা করা হয় না সুকৌশলে আবদুল্লাকে তার ধর্মের ময়দান থেকে বের করে নাইমা তার নিজের ময়দান বিজ্ঞান ও দর্শনের ময়দানে নিয়ে এলো এখন আলোচনা হবে এই ময়দানে যেখানে নাইমার ধারণায় তার বিজয় ছিল নিশ্চিত তবে আবদুল্লাহ এই ময়দানের খেলোয়াড় সে পুরো দৃঢ়তার সাথে বলল দেখুন আল্লাহ আছেন কি নেই সেটা ফায়সালা করা সায়েন্সের কাজ নয় সায়েন্স তো শুধু এটা বলে মহাবিশ্ব কিভাবে কাজ করে কিভাবে তা অস্তিত্বে এসেছে মানুষ এখানে কেন এর জবাব সায়েন্স দিবে না এবং এটা তার সাবজেক্টও নয় আর আজ পর্যন্ত সায়েন্স এমন কোনো দাবিও করেনি যে কোনো গবেষণায় প্রমাণ হয়েছে আল্লাহর অস্তিত্ব নেই তবে সায়েন্স এই জগতের যতগুলো রহস্য উদ্ঘাটন করেছে তা দ্বারা শুধু এটাই প্রমাণ হয় যে এরূপ জটিল কিন্তু ভারসাম্যপূর্ণ বিপরীতমুখী কিন্তু পারস্পরিক সমন্বয়যুক্ত জগতের নিশ্চয় কোনো সৃষ্টিকর্তা রয়েছেন আর যদি বিবর্তনবাদের কথা বলেন তাহলে বলবো ডারুইনের যুগ পর্যন্ত মানুষের জ্ঞান কতটুকু ছিল সে হিসাবে বিবর্তনবাদকে সৃষ্টিকর্তার বিকল্প ধরে নেওয়া হয়েছিল কিন্তু বিংশ শতাব্দীতে বিশেষ করে তার শেষ ভাগে এসে ব্যাকটেরিয়া এবং দেহের কোষ নিয়ে যে গবেষণা করা হয়েছে তাতে বিবর্তনবাদের পায়ের নিচের মাটি সরে গেছে আধুনিক বিজ্ঞান গবেষণার মাধ্যমে এমন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে যার ফলে বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সম্পূর্ণ আমাদের সামনে এসে গেছে ওই বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হল মানব অঙ্গের সবচেয়ে ক্ষুদ্র অণুও এতটা জটিল যে বিবর্তনবাদীরা তা ব্যাখ্যা করতে সক্ষম নয় নাইমা বলে উঠল আমি বলছি এই জটিলতা কিভাবে সম্ভব একটি দীর্ঘ সময় পর্যন্ত যা কোটি কোটি বরং শত শত কোটি বছর হতে পারে জীবনের কোনো একটি ধাপে এসে অসংখ্য এবং একের পর এক আশা পরিবর্তন ফলে এটা সম্ভব হয়েছে এর দৃষ্টান্ত হল আমার জানা আছে দৃষ্টান্তটা কি নাইমার কথার মাঝে বলে উঠল আবদুল্লাহ যদি কিছু বানর কিছু না বুঝে টাইপ রাইটারের উপর আঙ্গুল চালাতে থাকে এবং শত শত বছর চালাতে থাকে তাহলে হয়তো এক সময় দেখা যাবে তাদের হাতে সুন্দর কবিতা লেখা হয়ে গেছে কিন্তু জীবনের সবগুলো জটিলতা বাদ দিয়ে আপনি জীবনের মৌলিক অনুর ডিএনএ এর তথ্যগুলোর বইয়ের আকারে লিপিবদ্ধ করেন তাহলে তাতে লক্ষ লক্ষ পৃষ্ঠা ব্যয় হয়ে যাবে এবং তার প্রতিটি কথা হবে অর্থপূর্ণ এবং সঙ্গতিপূর্ণ এরপর নাইমাকে লক্ষ্য করে বলল আপনার কি জানা আছে ঘটনাক্রমে এমন অর্থপূর্ণ বই অস্তিত্বে আনার জন্য ওইসব বানরের কত বছর টাইপ করতে হবে এরপর নিজেই জবাবে বলল অঙ্কের হিসেবে বলে এর জন্য এত বেশি সময় দরকার যে শত কোটিকে যদি লক্ষ কোটিতে গুণ দেয়া হয় তাহলেও এর জন্য কম হবে একটি দৃষ্টান্ত দিয়ে আপনাকে বোঝাচ্ছি এ কথা বলে আবদুল্লাহ তার পকেট থেকে কলম বের করল এবং টেবিলের উপর রাখা কাগজে নাইমার নামটি ইংরেজিতে লিখল এরপর বলল ইংরেজি ভাষায় বর্ণ হল ছাব্বিশটি সেগুলো থেকে পাঁচটি বর্ণকে একটি বিশেষভাবে সাজানো হলে আপনার নামটি গঠিত হয় অঙ্কশাস্ত্রে এ ধরনের বস্তুর ধারাবাহিকতা ও পরিবর্তন বা পারমিউটেশন জানার জন্য ফর্মুলা থাকে এ কথা বলে আবদুল্লাহ ফর্মুলাটি লিখল সেটা দ্বারা যে রেজাল্ট বের হয়েছে সেটা কাগজের উপর লিখে বলল একটি বানর ঘটনাক্রমে ইংরেজি ভাষার ছাব্বিশটি বর্ণ থেকে পাঁচ বর্ণের একটি নাম লিখতে আটাত্তর লক্ষ তিরানব্বই হাজার ছশো সংখ্যক পাঁচ বর্ণের নাম লিখতে হবে তখন গিয়ে নিশ্চিতভাবে বলা যাবে যে প্রায় আশি লক্ষ শব্দের একটি হল নাইমা অবিশ্বাস্য সবিস্ময়ে বলে উঠলেন ইসমাইল সাহেব আবদুল্লাহ মুচকি হেসে বলল এটা তো হলো একটি শব্দের ব্যাপারে যদি বিষয়টি একটি ধারাবাহিক বইয়ের হয় যার প্রতিটি শব্দ আরেকটি শব্দের সাথে প্রতিটি পরিচ্ছেদ আরেকটি পরিচ্ছদের সাথে এবং প্রতিটি অধ্যায় পরের সকল অধ্যায়ের সাথে পুরোপুরি অন্তর্ভুক্ত তাহলে সেটার ঘটনাক্রমে অস্তিত্ব আসতে হলে এতটা বেশি প্রয়োজন যে আপনি ভাবতেও পারবেন না সেটার জন্য যে শব্দের প্রয়োজন হবে লক্ষ লক্ষ কোটি শব্দ তার সামনে ঠিক তেমন যেমন হাজার হাজার বছর ইতিহাসের সামনে মাত্র প্রাথমিক কয়েকটি সেকেন্ড অথচ বাস্তবতা হচ্ছে জীবন আমাদের যেখানে সৃষ্টি হয়েছে এবং সরল থেকে জটিলতম আকারে বিদ্যমান রয়েছে সেই জীবনের খেরো খাতা অনেক মোটা কিন্তু ততটাই সঙ্গতিপূর্ণ ও বিন্যাস্ত অপরদিকে বিজ্ঞানের ভাষ্যমতে পৃথিবীর বয়স সব মিলিয়ে সাড়ে চার থেকে পাঁচশো কোটি বছর আর এই মহাবিশ্বের বয়স তেরো থেকে চোদ্দ শত কোটি বছরের বেশি নয় এত অল্প সময়ে সৃষ্টিজীবের এরূপ পরিপূর্ণ আকৃতিতে প্রকাশ পাওয়া একেবারেই অসম্ভব তাই বিজ্ঞান যে বলছে এ মহাবিশ্ব নিজ থেকে সৃষ্টি হয়েছে অথবা জীবন সম্পর্কে এরূপ দাবি করা যে তা ঘটনাক্রমে অস্তিত্বে এসেছে এবং জীবনের সকল নিয়ম শৃঙ্খলা ও নিষ্প্রাণ প্রকৃতি নিয়ন্ত্রণ করছে এটা কেউ নিজের মনে প্রশান্তির জন্য দাবি করতে পারে কিন্তু বিবেক এটা মানতে পারে না নাইমা বুঝে গেছে সে পুরোপুরি হেরে গেছে তবে তার ঝুলিতে থাকা শেষ তীরটি নিক্ষেপ করল আমার জানা আছে বিবর্তনবাদের এ মতবাদ অনেকেরই সমালোচনার বিষয় কিন্তু বিজ্ঞানীদের অধিকাংশই তা মেনে নিয়েছেন জি হ্যাঁ আমারও জানা আছে মুচকি হেসে বলল আবদুল্লাহ আবার বলল কিন্তু এ বৈজ্ঞানিক কোনো কারণ বা ব্যাখ্যা তাদের নেই এর কারণ হল আল্লাহতে অবিশ্বাস আল্লাহতে অবিশ্বাস করা একটি ধর্ম এ ধর্মের ভিত্তি হল বিবর্তনবাদ যারা সমালোচনা মানে না এর কারণ যৌক্তিক নয় বরং এর কারণ হল হটকারিতা যা প্রত্যেক ধর্মীয় ব্যক্তির তার ধর্মের সাথে থাকে এই দৃষ্টিকোণ থেকে একজন কট্টর ধর্মীয় প্রতিনিধি এবং একজন ধর্মহীন বিজ্ঞানীর মধ্যে কোনো তফাত নেই দুজন একই রকম গোড়া এমন বিজ্ঞানী মূলত সৃষ্টিকর্তা মানতে চায় না সৃষ্টিকর্তাও সে যে যিশু ও বাইবেলের আকৃতিতে সামনে আসে যার প্রতিনিধিত্ব করে গির্জার পাদ্রীরা এটা মূল সমস্যা মূলত মধ্যযুগে যিশুবাদ মানবতা বিশেষ করে বিজ্ঞানী দার্শনিক ও জ্ঞানীদের সাথে এমন আচরণ করেছে এখন কোনোভাবেই তারা যিশুবাদ ও গির্জার খোদাকে মানতে পারছে না আমার বিশ্বাস ইসলামের স্বভাবসিদ্ধ শিক্ষা এবং যৌক্তিক প্রমাণ পেলে তারা অস্বীকার করতে পারবে না খানিকটা বিরতি নিয়ে নাইমার দিকে মনোযোগ দিয়ে বলল আমার বিশ্বাস আপনিও খোদার অস্তিত্বে বিশ্বাসী হয়ে গেছেন আর আজ যদি না হয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই হয়ে যাবেন বিদ্রুপের ভঙ্গিতে মুচকি হেসে নাইমা বলল আমার প্রশ্ন অনেক সম্ভবত সেগুলো জবাব দেওয়া আপনার জন্য সম্ভব নয় তবে এ বিষয়ে আমরা পরে কথা বলবো এখন আমার কারণে আপনাদের ডিস্টার্ব হচ্ছে এ কথা বলে সে রুম থেকে বেরিয়ে গেল চেহারা ফ্যাকাশে বাইরে এসে সোজা ফারিয়ার নাম্বার ডায়াল করল বিমর্ষ নাইমাকে ফারিয়া এক দৃষ্টি দেখল আজকের সব ঘটনা শুনে ফারিয়া বেজায় খুশি তবু বান্ধবীর সম্মান রাখতে গিয়ে মুখ ফুটে কিছু একটা বলতে চেয়েও পারল না তুমি কি চাও আবদুল্লা ভাইকে এখানে আসতে বারণ করে দেব বলল ফারিয়া আমি তার চেহারাও দেখতে চাই না তুমি জানো না আজ যখন সে কথা বলছিল তখন নানাজানের কেমন খুশির ভাব ছিল মনে হচ্ছিল আমি নই ওই তার নাতি না দোস্ত বিষয়টি এমন নয় তার নাতি তো তুমিই আছো আর থাকবেও তুমি তবে তোমার ধারণা আবদুল্লা ভাইকে এখানে আসতে নিষেধ করে দিলে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে তাহলে আমি তাকে বারণ করব কিছুক্ষণ ভেবে ফারিয়া বলল কিন্তু নানা তাকে ডেকে পাঠালে কি হবে দাঁতে দাঁত চেপে নাইমা বলল তখন দেখা যাবে তবে আমার বিশ্বাস এখানে আর কখনো আসবে না নিজেকে কি মনে করে ও গণ্ডমূর্খ কোথাকার অনেক কষ্টে হাসি লুকিয়ে ফারিয়া বলল আর যাই বলো ওকে মূর্খ বলো না বেচারা অনেক বড় শিক্ষিত আর আজকের যে ঘটনা তুমি শোনালে তাতে বোঝা যায় পড়ালেখা ছাড়াও অনেক কিছু জানা আছে ওর চোখ তুলে ফারিয়ার মুখে কিছু খুঁজল নাইমা বুঝতে পারছিল না তার বান্ধবী তার নাকি আবদুল্লার পক্ষে পার্স হাতে নিয়ে ফারিয়া বলল ইয়ার আমি যাচ্ছি ঘরে গিয়ে মাকে রান্নাবান্নার সাহায্য করতে হবে তুমি ডেকেছিলে তাই এসেছি তবে তোমার কাজ হয়ে যাবে ভেবো না কিছু কথা বলে উঠে দাঁড়ালো এবার নাইমার গালে গাল মিলিয়ে বলল নাইমা একবার বলেছিলে তুমি খোদাকে এজন্য মানো না যে গোড়ামি হতো সত্য তোমার নিকট অনেক বেশি মূল্যবান আমি যাওয়ার পর নীরবে ভেবে দেখো এখনো কি তোমার জন্য সত্য সবচেয়ে বেশি মূল্যবান আর হ্যাঁ একটু থেমে বলল তোমার আর হ্যাপির মধ্যে অনেক তফাত কথাটা মনে রেখো কথা বলে ফারিয়া রুম থেকে বেরিয়ে পড়ল কিন্তু নিশ্চল পাথরের মতো স্থির বসে রইল নাইমা সে ঠিক বুঝতে পেরেছে এ কথা বলে তার বান্ধবী ঠিক কি বুঝিয়ে গেছে এ কথা বোঝার জন্য তাকে বেশি ভাবতে হয়নি যে সত্য এখন তার জন্য গুরুত্বপূর্ণ নয় বরং আবদুল্লাহ নিকট পরাজয় স্বীকার না করাই এখন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টেবিলের ড্রয়ার থেকে সে তার ডায়েরিটি বের করল প্রথম পৃষ্ঠায় লেখা ছিল সত্য আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইমা নিজের লেখাটা পড়ল কিছুক্ষণ আস্তে আস্তে অনেক কথাই তার মনে পড়ছে কলেজের অন্যান্য মেয়ে শিক্ষকদের সাথে ধর্ম নিয়ে আলোচনা উঠলে অনেক সময় সে বলতো আপনাদের সবাই গোড়ামের শিকার এরপর সে ধর্মীয় লোকদের মতবিরোধ এবং গোড়ামি শুনিয়ে এবং তাদের বক্তব্যের দুর্বলতা তুলে ধরে যখন সেগুলো জবাব দিত তখন তার নিজের উপর সে নিজেই অনেক গৌরব বোধ করত তার ধারণা ছিল সে সব ধরনের গোড়ামি থেকে মুক্ত কিন্তু আজ তার মনে হল যে কাঠগড়ায় অন্যরা দাঁড়াত আজ সে নিজেই সেখানে দাঁড়িয়ে আছে আজকের আগ পর্যন্ত যাদের সাথে তার আলোচনা হয়েছে তারা ছিল গোড়া যুক্তিহীন এবং দলবাজ সবসময় নাইমা তাদের পরাজিত করে এসেছে আজ প্রথমবার একজন আল্লাহর অনুগত মানুষ তার সামনে এসেছে এবং প্রথম আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেছে কিন্তু আমাকেও কি তাই করতে হবে যা অন্যরা করে নিজেকে জিজ্ঞাসা করল নাইমা প্রত্যেকে গোড়ামের উপর অটল থাকে এবং সাথে সাথে কয়েকটি শব্দ বলে নিজেকে ধোকা দেয় আমিও কি আমাকে ধোকা দেব ধীরে ধীরে সে স্বগতোক্তি করে বলল সত্য আমার জন্য এখনও সব কিছুর চেয়ে মূল্যবান কিন্তু আমার জানা ছিল না সত্যের পথ এত কঠিন তবে আমি মুনাফিক হব না আমি হয়তো সত্য কবুল করব না কিন্তু সত্য বলতে পারবো আবদুল্লাহকে আমি প্রচণ্ড ঘৃণা করি তবে সে যা বলেছে সেগুলো জবাব আমার নিকট নেই হাই সত্যের সফর আমার জন্য যদি সহজ হয়ে যেত একথা ভাবার সাথে সাথে নাইমার চোখ বেয়ে ফোটা ফোটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে তাতার আঁচলে গড়িয়ে পড়ল এক সময় শুকিয়েও গেল আবদুল্লার ফোন বেজে উঠল আসসালামু আলাইকুম বলে কল রিসিভ করল মোবাইলের অপর পাশে ছিল ফারিয়া আবদুল্লা ভাই আমি ফারিয়া বলছি কেমন আছেন আপনি ফারিয়ার গলা শুনে আবদুল্লাহ বিস্মিত হল কারণ ফারিয়ার নিকট তার নাম্বার থাকার কথা নয় এর আগে তাকে কখনো ফোন করেনি সে বুঝতে পারছিল না ওর ফোন করার কারণ কি তবে বিস্ময় বুঝতে না দিয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনার কথা বলুন আমিও ভালো আছি আপনার সাথে দরকারি কথা ছিল বলুন কথাটা হলো যে ফারিয়া কিছুটা ইতস্ততভাবে বলল নাইমা আসলে খুব ভালো মেয়ে তবে আপনার সাথে তার কিছুটা প্রবলেম আছে কথাটি শুনে আবদুল্লার মনে ধাক্কা লাগলো কিন্তু কিছু না বলে সে নীরবে শুনতে থাকল আসলে তার ধর্মের প্রতি অনীহা রয়েছে আর আপনি হলেন ধর্মপ্রিয় তার নানা ও মায়ের অনেক কাছাকাছি চলে গেছেন আপনি আপনি খুব ভালো মানুষ সবাই আপনাকে ভালোবাসে তবে নাইমা ছোটবেলা থেকে ঘরের সবার প্রিয় পাত্র ছিল কিন্তু এখন আপনি তাতে ভাগ বসিয়েছেন আপনি আমার কথা শুনছেন তো ফারিয়া জিজ্ঞাসা করলে আবদুল্লাহ বলল হ্যাঁ শুনছি নাইমাকে আপনি ভুল বুঝবেন না ও খুবই ভালো স্বভাবের মেয়ে মানুষের আচরণ তার সাথে সহানুভূতিশীল ছিল না ধর্মের প্রতি তার বিদ্রোহী মনোভাব যথাস্থানে সঠিক কিন্তু সে অশালীন বা অভদ্র নয় তবে আপনার ব্যাপারে তার চিন্তাভাবনা কিছুটা আক্রমণাত্মক সামনে তার বিয়ে আপনি সেখানে গেলে সে কিছুটা ডিস্টার্ব ফিল করে সম্ভবত বিগত দিনে আপনার সাথে তার কিছুটা বিতর্ক হয়েছে না এমন কিছু নয় তার কিছু প্রশ্ন ছিল তার কোনো কথা আপনার খারাপ লেগে থাকলে প্লিজ তাকে মাফ করে দেবেন তার হয়ে আমি আপনার নিকট মাপ চাচ্ছি তার কোনো কথাই তো আমি খারাপ মনে করিনি নাইমা বেশ ভালো মেয়ে জি হ্যাঁ আপনিও ভালো মানুষ আমার খুব ইচ্ছে ছিল আপনাদের দুজনের বিয়ে হোক ফারিয়ার জানা ছিল না আবদুল্লার শুকিয়ে যাওয়া ক্ষতে সে আবার খোঁচা দিচ্ছে তবে নাইমার ইচ্ছা ছিল একটি সম্পদশালী পরিবারে সম্বন্ধ করার সে চাচ্ছিল না তার মাকে যেসব কষ্ট পোহাতে হয়েছে সেও সেগুলো পোহাক তাই সে আপনার সাথে বিয়েতে অস্বীকৃতি জানিয়েছে আবদুল্লার মনে হলো কেউ যেন তার হৃদয়ের উপর কুঠারাঘাত করছে কিন্তু নিজেকে সামলে নেয়ার শিক্ষা তার আছে সে স্বাভাবিক গলায় বলল জি ব্যাপারটা আমি বুঝতে পারছি আমার ধারণা ওর বিয়ে হওয়া পর্যন্ত আপনি সেখানে না গেলে সে কিছুটা ভালো অনুভব করবে অবশেষে ফারিয়া মূল কথা বলে ফেলল আপনি নিশ্চিন্ত থাকুন আমার থেকে কোনো ধরনের কষ্ট নাইমা পাবে না তার বিয়ের পর আমি ইসমাইল সাহেবের সাথে দেখা করতে যেতে পারবো তো এটা তো আপনার অনেক বড় অনুগ্রহ ও মহত্ব ঠিক আছে আপনি চিন্তা করবেন না আর কিছু না শুক্রিয়া আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভারাক্রান্ত হৃদয়ে কলটি কেটে দিল আবদুল্লাহ সময় ডানা ঝাপটিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে সামনের দিকে দ্রুত ঘনিয়ে আসছে নাইমার বিয়ের দিনক্ষণ স্বপ্নে তার বিবস্ত্র থাকার এবং আবদুল্লার সাথে বিতর্কে হেরে যাওয়ার প্রায় সপ্তাহ খানেক কেটে গেছে দু একদিন সে অস্বস্তিতে কাটিয়েছে তারপর বিয়ে এবং বিয়ের পরে নতুন জীবনের কল্পনা তার ভাবনার মোড় ঘুরিয়ে দিয়েছে সেদিন রাতে নাইমা তার মায়ের পাশে শুয়ে ঘুমের মধ্যে আবারও কল্পনার সে রঙিন জগতে হারিয়ে গেল নিজেকে ইউরোপ আমেরিকায় ঘোরাফেরা করতে দেখল পাশে শোয়া তার মা আমিনা বেগম কি গভীর দুশ্চিন্তায় না করছেন মেয়ের ইচ্ছা তার পাত্রপক্ষের চাপাচাপিতে এ আত্মীয়তায় রাজি হয়েছেন ঠিকই কিন্তু বাস্তবতা এখন তার সামনে কঠিন আকার ধারণ করেছে তার প্রথম চিন্তা মেয়ে বিদায় দেওয়া নিয়ে এই মেয়েকে ঘিরে আবর্তিত হয় তার পুরো জগৎ ভরা যৌবনে বিধবা হয়েও তার দিকে চেয়ে তিনি দ্বিতীয় বিবাহ করেননি অথচ তখন তার মা চেয়েছিলেন তিনিই নাইমাকে সামলাতে পারবেন বিয়ে করার জন্য আমিনা বেগমকে তার অনেক চাপও দিয়েছেন বিধবা হলেও তিনি ছিলেন রূপসী বিয়ের প্রস্তাব এসেছে অনেক নাইমাকে তারা তার নানা নারীর কাছে রাখতে প্রস্তুত ছিলেন জীবনকে নতুন করে শুরু করার সব সুযোগ তার সামনে ছিল বিগত দিনে তার যে ঘরকে বজ্রপাত পুড়িয়ে ছাই করে দিয়েছিল সে ছাই থেকে বেরিয়ে নতুন করে ঘর বাঁধতে তার কোনো বাধা ছিল না কিন্তু তিনি নিজের জীবন উপভোগের চেয়ে মেয়েকে প্রাধান্য দেন অসামান্য ভালোবাসায় তাকে প্রতিপালন করেন সময় যে কিভাবে পেরিয়ে যায় ছোট্ট নাইমা কখন এত বড় হয়ে গেছে মেয়েকে বিদায় দেওয়ার সময় এসে গেছে যে কোনো মায়ের জন্যই তার মেয়েকে বিদায় দেওয়া অনেক কঠিন পরীক্ষা কিন্তু নাইমা ছাড়া তার জীবনে আর কিছুই নেই আর যেখানে নাইমার বিয়ে হতে যাচ্ছে তারা এত বড় পরিবার যে সেখানে তাকে শতবার ভাবতে হবে হবু জামাই বিদেশে লেখাপড়া করে জানা নাই সে কেমন হবে মেয়ের অতি আগ্রহের কারণে তিনি হবু জামাইয়ের ব্যাপারে ততটা খোঁজ খবরও নিতে পারেননি ঘটক মহিলার কথার উপর ভরসা করে নিয়েছেন মেয়েকে নিয়ে জামাই অন্য দেশে শিফট হয়ে যেতে পারে সেক্ষেত্রে মেয়েকে দেখার জন্য বছরের পর বছর ব্যাকুল হয়ে থাকতে হবে এভাবে আনমনে কোন সময় যে আবদুল্লার কথা ভাবতে শুরু করেছেন তা তিনি বুঝতেও পারেননি যদি তার সাথে বিয়ে হতো তাহলে তাকে কিছুই ভাবতে হতো না তার সাথে সম্পর্ক এতটা গভীর হয়ে গেছে যেন সে নিজেরই সন্তান তাছাড়া আর কেউ নেই তার মনে মনে বললেন তাকে তো আমি ঘরেই রেখে দিতাম আমার মেয়ে সব সময় আমার কাছেই থাকতো এভাবে আক্ষেপ তাকে চারদিক থেকে বেষ্টন করে নিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বিয়ের প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করলে বিভিন্ন ধরনের চিন্তা তাকে ঘিরে ধরল নাইমার পক্ষের রং ঢং দেখে তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন তাদের ইচ্ছা ছিল শহরের সবচেয়ে বড় ক্লাবে বৌভাতের আয়োজনে দুই হাজার লোকের আপ্যায়নের ব্যবস্থা করবে সেক্ষেত্রে তাদেরকে একটি ফাইভ স্টার হোটেলে সপাচেক লোকের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তাতে সঞ্চিত অর্থের বেশিরভাগ অর্থ ব্যয় হয়ে যাবে তারা যতই উপহার ও অলঙ্কার দিক পাত্রপক্ষের তুলনায় তা নিতান্তই কম মনে হবে অলঙ্কারের কথা মনে হতে পাশে শুয়ে থাকা নাইমাকে আমিনা বেগম জিজ্ঞেস করলেন মা তোমার নিকট যে ভারী সোনার লকেট ও চেইন ছিল সেটা কোথায় নাইমা তখন কল্পনার জগতে ঘুরছিল হঠাৎ এই প্রশ্নে তার মনে হল একটি গভীর জলপ্রপাতে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিছুক্ষণ পর্যন্ত সে বুঝতে পারছিল না এই প্রশ্নের কি জবাব দেবে সত্য বললে মায়ের বকুনে খেতে হবে তবে শেষ পর্যন্ত সে তার মাকে বুঝিয়ে নিতে পারবে কিন্তু আদরের মেয়ে যে কোনোভাবেই চাচ্ছিল না সে যে একটি মহৎ কাজ করেছে তাকেও জানতে পারুক কিন্তু কিছু না কিছু তো তাকে বলতেই হবে তার জবাব না পেয়ে আমিনা বেগম বললেন ভাবছিলাম লকেট আর চেনটা বেশ ভারী সে দুটো ভাঙিয়ে একটি অলঙ্কার সেট হয়ে যায় আর সেটার দামও বেশ মানানসই চেইন লকেটের কোনো দামই নেই তার কথা শুনে নাইমা কথা বাড়ানোর সুযোগ পেয়ে মাকে জড়িয়ে ধরে বলল মা লকেটটা আমার খুব প্রিয় আমি ওটা দেব না ওটা সাথে করে নিয়ে যাব আপনারা অন্য কিছু ব্যবস্থা করুন এ কথা বলে নাইমা নিজেকে বাঁচিয়ে নিল কিন্তু জবাব শুনে মা বেচারের দুশ্চিন্তা বেড়ে গেছে ওই দুশ্চিন্তার মধ্যে একসময় তার চোখ লেগে যায় নাইমাও বেশিক্ষণ জেগে থাকতে পারেনি আরও একবার নিজেকে আগের ময়দানে দেখতে পেল নাইমা নির্ভয়ে সবখানে উড়ে বেড়াচ্ছে সে প্রকৃতির অনুপম দৃশ্য তাকে এতটাই মোহমুগ্ধ করল যে সে ভাবতে লাগল যদি সময় এখানে থেমে যেত এবং সব সময় সে এইভাবে উড়তে পারত হঠাৎ তার উড়ার শক্তি শেষ হয়ে গেল মাটিতে পড়ে গেল সে এবার সে পুনরায় আগে দেখা অস্পষ্ট আকৃতিটি দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তবে এবার আর তার মনে ভয় জাগেনি বরং অনুসন্ধিৎসা নিয়ে জিজ্ঞাসা করল তুমি কে খুব শিগগিরই এ প্রশ্নের জবাব পেয়ে যাবে বলো তো তুমি কি সত্য জানতে আগ্রহী কিন্তু সত্য তো আমার জানা আছে তুমি কিছুই জানো না ধোকার মধ্যে বাস করছো তোমার তো এটাও জানা নেই কি থেকে লোকদের বাঁচানো দরকার আমি বুঝতে পারিনি কি বলছো তুমি জগতের মালিককে লক্ষ্য করে তুমি বলছিলে আমি তো একজনকে বাঁচিয়েছি পারলে তুমি অন্যদের বাঁচিয়ে নাও হ্যাঁ বলেছিলাম তাহলে শুনে নাও তুমি যাকে বাঁচাতে চেয়েছিলে দুদিন পরে মৃত্যু তাকে নিজ কোলে তুলে নিয়েছে যদি বাঁচাতে চাও তাহলে আল্লাহর দরবারে বস্ত্রহীন হয়ে উপস্থিত হওয়া থেকে লোকদের বাঁচাও কারণ জাহান নামের আগুন পোশাক হয়ে তাদের বেষ্টন করে রাখবে এ কথা শুনে নাইমা নিজের দিকে তাকে কেঁপে উঠল আবার সে বিবস্ত্র হয়ে আছে সাথে সাথে নাইমার চোখ খুলে গেল মনে হলো সে ঘুমিয়েছিল না যা কিছু দেখেছে জেগে জেগেই দেখেছে আর ঘুমোতে পারেনি সে বুঝতে পারছিল না এ ধরনের স্বপ্ন দেখছে কেন সে দীর্ঘ সময় এ অবস্থায় কেটে গেল হঠাৎ মসজিদ হতে ফজরের আজানের আওয়াজ এলো চাবি দেওয়া পুতুলের মতো দাঁড়ালো নাইমা অশ্রমে গিয়ে অজু করল বহুদিন পর ফজরের নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়ালো অরেজ সম্পূর্ণ ভাবনায় ডুবেছিল নাইমা স্বপ্নে দেখা বিষয়টি নিয়ে ভাবল পুরো সময় কিন্তু এর কোনো সমাধান করতে পারল না সে অবশেষে মনোবিজ্ঞানের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল লাইব্রেরিতে গিয়ে এই সাবজেক্টের কয়েকটি বই বের করল সিগমন্ড ফ্রয়েডের দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমস বইটিও নিল এটাতে তার যাবতীয় প্রশ্নের সমাধান ছিল স্বপ্ন কেন দেখা যায় কিভাবে তা বুঝতে হবে এই সব কিছুর সমাধান ছিল তাতে আমাদের চোখে থাকা আকাঙ্ক্ষা অজ্ঞাতে গোপন করার আশঙ্কা ক্রোধ ও ঘৃণার চিন্তাভাবনা ভুলে যাওয়া বিষয়াদি দৈনন্দিন জীবনের ঘটনাবলী যেগুলো আমাদের মন ধীরে ধীরে মুছে ফেলে এই সব কিছু সমন্বয়ের সৃষ্টি হল স্বপ্ন স্বপ্নের ব্যাহ্যিক দিকটা গুরুত্বপূর্ণ নয় বরং স্বপ্নের ব্যাহ্যিক দিকটা অন্য কিছু প্রকাশের নিদর্শন হয় স্বপ্নের মর্ম বোঝার জন্য এই ব্যাহ্যিক দিকটা বোঝার পরিবর্তে বোঝা দরকার এটা কোন বস্তুর বা কল্পনার নিদর্শন কিসের দিকে ইঙ্গিত বহ এর জন্য নিজের জীবনের ঘটনাবলী প্রত্যক্ষ বিষয়াদি আবেগ অনুভূতি এবং নিজের জীবনের অতীত ও বর্তমানে খোঁজা দরকার মনোবিজ্ঞান বই পুস্তক বিশেষ করে ফ্রয়েডকে পড়ার পর তার কাছে সব স্পষ্ট হয়ে গেল এই স্বপ্ন ছিল ধর্ম ও ধর্মভীরুদের প্রতি তার ঘৃণা সমাজের পক্ষ থেকে খোদা ধর্মভীতি বৈষয়িক উন্নতি তার জীবন উপভোগের আকাঙ্ক্ষা সত্যের সন্ধানে তার সফর বিবাহের পর তার জীবনের স্বাধীনতা ও আনন্দ দ্বারা সজ্জিত হবে ওই লকেট ও মহিলাকে সাহায্য করার বিষয়টি একটি ঘটনা ছিল যা তার জীবনে ঘটেছে এ সব কিছু মিলিয়ে তার মনে প্রশান্তি এলো একটা গভীর শ্বাস নিয়ে টেবিলের উপর মাথা রেখে রিল্যাক্সড হলো মাথা থেকে সব বোঝা নেমে গেছে তার বিষয়টি পুরোপুরি বুঝে গেছে সে এখন কোনো চিন্তা বা দ্বিধা তার মধ্যে নেই হঠাৎ তার মধ্যে একটা প্রশ্ন দেখা দিল পুরো স্বপ্ন থেকে সে একটা বিষয় উপভোগ করে গেছে যা তার জন্য ছিল একটি অবগতি যাকে সে বাঁচাতে চেয়েছিল দুই দিন পর সে মারা গেছে কিছুক্ষণের জন্য এটাকে সে গুরুত্ব না দিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলতে চেয়েছিল তারপর স্মরণ হল তাদের সাহায্য করার পরদিন যখন সে তার নানাকে রিলিজ করতে গিয়েছিল তখন সে অফিসে গিয়েছিল চার্জে ছিলেন আগের দিনের অফিসার নাইমার প্রশ্নে তিনি বলেছিলেন অপারেশন সফল হয়েছে কিন্তু স্বপ্নে বলা হয়েছে ছেলেটি মারা গেছে তাই একটা নিছক কল্পনা মনে করে বিষয়টি উপেক্ষা করা যায় নাইমায়ও তাই চেয়েছিল কিন্তু স্বপ্নে দেখা ওই আকৃতি আবার তার মাথার উপর সাওয়ার হল এ থেকে মুক্তির পথ একটাই এটার প্রতিবাদ করা সবচেয়ে ভালো হয় মনের এ সন্দেহ দূর করলে তাহলে ভবিষ্যতে এ ধরনের স্বপ্নের আর গুরুত্ব থাকবে না লাইব্রেরি থেকে উঠে সোজা হাসপাতালে গেল সে আগের অফিসার নেই ডিউটিতে আরেক অফিসার তাকে জিজ্ঞাসা করল অমুক তারিখে একটা ছেলের অপারেশন হয়েছিল তার কি অবস্থা জবাবে তাকে রেকর্ড রুমে যেতে বলা হলো যেখানে রোগীদের রেকর্ড রাখা হয় কিছুক্ষণ পর সে রেকর্ড রুমে দাঁড়ালো কিন্তু ভেবে পেল না কার রেকর্ড খোঁজ করবে ওই মহিলা বা তার ছেলে কারো নাম তার জানা নেই শুধু তারিখ অপারেশন এবং টাকা জমা দেওয়ার পরিমাণ জানা আছে একটা জটিল কাজ তবে ব্যক্তিত্ব গুণে এখানেও সাহায্য পেতে কষ্ট হয়নি তার কম্পিউটারের সামনে বসা লোকটি তার দেওয়া তথ্য দিয়ে সার্চ দিয়ে সব তথ্য বের করে আধা ঘন্টার ভিতরে তার সমস্যার সমাধান করে দিল তথ্য যা বের হলো তা ছিল অপারেশন সফল ছিল দুদিন সে ভালো ছিল কিন্তু দুদিন পর অবস্থা অবনতির দিকে যায় এবং সে মারা যায় আজ দুপুরে কিছুই খেতে পারেনি নাইমা হাসপাতাল থেকে সোজা বাড়ি এসে চুপচাপ রুমে শুয়ে পড়ল খাওয়ার জন্য ডাকলে মাকে বলল বান্ধবীর সাথে খেয়ে এসেছে শুয়ে শুয়ে একটি কথায় ভাবছিল স্বপ্নের সবকিছু মনোবিজ্ঞান থেকে জানা যায় তবে এই কথাটা কোথাও নেই কেন যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ওই আকৃতিটি কিভাবে বলল যে বাচ্চাকে সে বাঁচাতে চেয়েছে তার সবচেয়ে প্রিয় বস্তু বিক্রয় করেছে সে অপারেশনের দুদিন পর মারা গেছে কিভাবে এটা সম্ভব প্রশ্নটি বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছিল মনোবিজ্ঞানের যে শিক্ষার উপর তার এতটা আস্থা ছিল যে মানুষ সম্বন্ধে সবকিছু বলতে পারে মনোবিজ্ঞান দর্শনের উপর এতটা বিশ্বাস ছিল যে জগতের সব জটিল বিষয় সে সমাধান করতে পারে আজ মনে হল সেসব শিক্ষা নির্ভরযোগ্য নয় বরং তা অসম্পূর্ণ সত্য ও বাস্তবতা অন্য কোথাও রয়েছে কোনো উঁচু স্থানে ভাবনার পাতায় প্রথম স্বপ্নের পরের ঘটনাগুলো ভেসে এলো তাকোয়ার পোশাক মর্মে আবদুল্লাহ যা বলছিল তাতে তার বস্ত্রহীনতার বিষয়টি স্পষ্ট হতে লাগল কোরআন শরীফ আল্লাহর কিতাব এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম আল্লাহ রসুল এর যেসব দলিল এতদিন তাকে দেওয়া হয়েছিল সেসব তার শত্রুরা দিয়েছে ভেবে সে উপেক্ষা করে গেছে বাধার প্রাচীর গুড়িয়ে সেগুলো এখন তার মন ও মস্তিষ্কেও স্থান করে নিচ্ছে আবদুল্লার কথাটি তার কানে প্রতিধ্বনিত হলো রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সে কথা বলতে পারেন যে এখনও ঘটেনি তিনি যেরূপ বলেন সেরূপ ঘটে এতটা দৃঢ়তার সাথে ভবিষ্যতের সংবাদ দেওয়া বা অতীতের ঘটনা বলা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব দর্শন বিষয়ে কোনো কথা আবদুল্লাহ তোলেনি যা বলেছে সবই বাস্তব এমন বাস্তব যা অস্বীকার করার সুযোগ নেই যেমন একটি বাস্তব হল যে বাচ্চাকে নাইমা বাঁচাতে চেয়েছে দুদিন পর সে মারা গেছে বিষয়টি তার কোনোভাবে জানা ছিল না কিন্তু স্বপ্নে তা জানা গেছে তাও সঠিক সময়ের বর্ণনা সহ এটা কিভাবে সম্ভব বুঝতে পারছিল না সে নাইমার দীর্ঘদিনের সব অধ্যয়ন অধ্যাবসায় সব চূর্ণ হয়ে গেছে আজ ধর্মের আঁচল আগেই হাতছাড়া হয়ে গেছে তার দর্শন ও মনোবিজ্ঞানের সম্পর্কে তার যে ধারণা ছিল তাও আজ সন্দেহযুক্ত হয়ে পড়েছে কেউ যদি আল্লাহর অস্তিত্ব নিয়ে তার সাথে বিতর্ক করত তাহলেও হয়তো তার মধ্যে পরিবর্তন এত তাড়াতাড়ি আনতে পারত না যেটা এখন হচ্ছে কারণ নাইমার মন ও মস্তিষ্কের উপর যে আক্রমণটা হচ্ছে তা বাইরে থেকে নয় তার ভেতর থেকেই হচ্ছে এক বিস্ফোরণেই তার অতীত আমিত্ব বিলীন হয়ে গেছে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে সে সামনে এগিয়েছে ব্যর্থত তা একটি স্বপ্ন ছিল ইচ্ছা করলে সহজেই সে স্বপ্নটি উপেক্ষা করতে পারত কিন্তু সে আর দশজন সাধারণ মেয়ের মতো অনুভূতিহীন ছিল না যে মনের মাঝে জেগে ওঠা প্রশ্নগুলোর উত্তর উপেক্ষা করে নিশ্চিন্ত জীবন কাটাবে সে ভাবত নিজেকে প্রশ্ন করত জবাব তালাশ করত কিন্তু এখন তার কাছে শুধু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর কোথাও নেই তখন তার স্মরণ হল ওই আলোক ছটার আকৃতিটি যেটি এ বলে কথা শুরু করেছিল যে সে সত্য জানতে চায় কিনা মুহূর্তের জন্য তার মনে বিদ্যুৎ গতিতে একটি ধারণা এলো এ সবই আল্লাহর পক্ষ থেকে তার মনে এলো যদি কোনো খোদা থেকে থাকেন তাহলে জবাব অবশ্যই পাব তার মুখ থেকে বেরিয়ে এলো হাঁ আমি সত্য জানতে আগ্রহী এ কথা বলে সে উঠে দাঁড়ালো অজু করে জোহরের নামাজ পড়তে লাগল সিজদায় যেতেই তার বুক ভরে কান্না চলে এলো পরোয়ার দিগার আমি তোমাকে এতদিন স্বীকার করিনি কারণ আমার অনেক প্রশ্নের জবাব কোথাও পায়নি সিজদায় থেকে কাঁদতে থাকলো নাইমা তার মনের অব্যক্ত কথাগুলো বলে মাওলা পাকের দরবারে এ জগতে এত জুলুম অত্যাচার কেন ন্যায় ইনসাফ নাই কেন এ জগৎ যদি জড় পদার্থ হয়ে থাকে কারো কোনো ক্ষমতা না থাকে শুধু তোমারই হুকুম চলে তাহলে এত অন্যায় কেন কেন মানুষ না খেয়ে মরে অকারণেই বা কেন অঢেল সম্পত্তির মালিক হয় তুমি যদি থেকে থাকো তাহলে লোকদের সঠিক ব্যাপারটা জানাও না কেন দার্শনিক এবং ছদ্ম ধর্ম ব্যবসায়ীদের কেন এ শক্তি দিয়ে রেখেছ যে যা চাইবে তোমার নামে তা চালিয়ে দিবে তুমি বা কোথায় আছো তোমার সঠিক পথ প্রদর্শন কোথায় পরবর্তীকার আমার মনে সকল গোড়ামি এবং সকল ঘৃণা দূর করতে আমি প্রস্তুত আমি স্বীকার করছি মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম তোমার রসুল তার রেসালাতের বিশ্বাস আমাকে সেই ব্যক্তি দিয়েছে যাকে আমি ঘৃণা করি তবে কথা সে সত্য বলে তাকে ঘৃণা করা সত্ত্বেও স্বীকার করছি সে সত্য বলেছে কিন্তু পুরো সত্য আমার জানা হয়নি সে খোদার উপর কিভাবে আস্থা রাখতে পারি সে খোদাকে কিভাবে ভালোবাসতে পারি যে বঞ্চনা সৃষ্টি করে আমি সে খোদার উপর কিভাবে বিশ্বাস রাখতে পারি যে সত্যকে মেলে ধরে না সিজদায় কপাল ঠেকিয়ে লম্বা সময় ধরে কাঁদল নাইমা এবং এভাবে দোয়া করে চলল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তৃতীয় অধ্যায় আমরা শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আগামী পর্বে চতুর্থ অধ্যায় শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ